ওই শিমুল ডালে আর পলাশ বনে জড়ানো আছে যত ভালোবাসা ওই শিমুল ডালে আর পলাশ বনে জড়ানো আছে যত ভালোবাসা ওই শিমুল ডালে আর পলাশ বনে জড়ানো আছে যত ভালোবাসা সে যে আমার সেরা উপহার সে যে আমার সেরা উপহার আমার মায়ের বাংলা ভাষা আমার মায়ের বাংলা ভাষা ওই শিমুল ডালে আর পলাশ বনে আজ ফসল ভরা মাঠে সবুজ আচল পদ্ম ফুটা বিলে বনের কাজল আজ ফসল ভরা মাঠে সবুজ আচল পদ ফুটাবিলে বনের কাজল আজ ফসল ভরা মাঠে সবুজ আচল পদ ফুটাবিলে বনের কাজল পাল তোলা নাও ভেসে যাই বহুদূর পাল তোলা নাও ভেসে যাই বহুদূর ভাটিয়ালি সুর জোড়াই তৃষা সে যে আমার সেরা উপহার সে যে আমার সেরা উপহার আমার মায়ের বাংলা ভাষা আমার মায়ের বাংলা ভাষা ওই শিমুল ডালে আর পলাশ বনে জড়ানো আছে যত ভালোবাসা ওই শিমুল ডালে আর পলাশ বনে জড়ানো আছে যত ভালোবাসা সে যে আমার সেরা উপহার সে যে আমার সেরা উপহার আমার মায়ের বাংলা ভাষা আমার মায়ের বাংলা ভাষা বুকের পাজরে যত ব্যথার আগুন মনের বেতারে হলো সুখের ফাগুন বুকের পাজরে যত ব্যথার আগুন মনের বেতারে হলো সুখের ফাগুন আজ সুবার ছড়িয়ে ফুল আত্মহারা হিমেল তমাল বন পাগল পারা আজ সুবার ছড়িয়ে ফুল আত্মহারা হিমেল তমাল বন পাগল পারা আজ সুবাস ছড়িয়ে ফুল আত্মহারা হিমেল তমাল বন পাগল পারা ফিরে পেল বুঝি আপনার বল ফিরে পেল বুঝি আপনার বল হজুত হৃদয়ের কান্না হাসা সে যে আমার সেরা উপহার সে যে আমার সেরা উপহার আমার মায়ের বাংলা ভাষা আমার মায়ের বাংলা ভাষা ওই শিমুল ডালে আর পলাশ বনে জড়ানো আছে যত ভালোবাসা ওই শিমুল ডালে আর পলাশ বনে জড়ানো আছে যত ভালোবাসা সে যে আমার সেরা উপহার সে যে আমার সেরা উপহার আমার মায়ের বাংলা ভাষা আমার মায়ের বাংলা ভাষা ওই শিমুল ডালে আর পলাশ বনে